আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল আমিন ওয়ালা আলহি ওসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আলোচনা করছিলাম আমাদের শিশুদেরকে শরিয়া এবং সুন্না ভিত্তিক এবাদতে আমরা কিভাবে অভ্যস্ত করে নেব প্রশ্ন হচ্ছে শিশুদেরকে আবাদতে অভ্যস্ত করতে হবে কেন যখন তারা মোকাল্লাফ অর্থাৎ যখন তারা বালেগ এবং বালেগা হবে শরীয়তের বিধানের আওতায় যখন আসবে তখন তাদেরকে বললেই তো চলবে কিন্তু মনে রাখতে হবে যে এবাদত বা ভালো কাজ এটি একটা অভ্যাসের বিষয় আমরা যদি আগ থেকে তাদেরকে অভ্যস্ত না করে ফেলি তাহলে এই কাজ একদিনে হঠাৎ করেই যখন তাদের উপর এটি বাধ্যতামূলক হবে তখন তাদেরকে এই কাজ করতে আমরা খুঁজে পাবো না শয়তান এর মধ্যে ছোট ছোট করে রন্ধ্রে রন্ধ্রে তাদের মধ্যে ঢুকে যাবে তাদের মধ্যে একটি খারাপ প্রবণতা তৈরি করে দেবে তাদেরকে যদি ফেতরা যে ফেতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্যর উপর তাদেরকে যে আল্লাহ সুবাহানুমা তারা সৃষ্টি করেছেন সেই আনুগত্যের উপর যদি তাদেরকে রাখতে হয় তাহলে ছোট অবস্থায় তাদেরকে ছোটকাল থেকে তাদেরকে এবাদতে অভ্যস্ত করতে হবে আমরা সালাতের প্রথমে বিষয়টি বলেছি সালাতে তাদেরকে অভ্যস্ত করে নেয়া সালাতের বিভিন্ন যে দিক রয়েছে সেই দিকে তাদেরকে অভ্যস্ত করতে হবে সালাতের সাথে মসজিদে তাদেরকে অভ্যস্ত করতে হবে জামাতে অংশগ্রহণ করতে তাদেরকে অভ্যস্ত করতে হবে আমরা এই বিষয়টি এখন আপনাদের সামনে আলোচনা করব আমরা আলোচনা করছিলাম যে আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে মসজিদের সাথে তাদেরকে তাদেরকে মসজিদের সাথে আবদ্ধ করা মসজিদের সাথে তাদেরকে কানেক্টেড করা সম্পর্কিত করে দেয়া যে জায়গায় আমরা একটা হিউজ সমাজে একটা হিউজ প্রবলেম দেখে থাকি যে আমাদের সন্তানগুলো আসলে মসজিদে যেতে চায় না তারা হয়তো বা ক্লাবে তারা হয়তো বা ওই যে মাঠে বা অন্যান্য জায়গায় অথবা তারা সাইবার ক্যাফে অথবা তারা মোবাইল বা স্মার্টফোন তারা হয়তো বা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব অথবা ইন্টারনেট ফেসবুক ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত তারা কিন্তু মসজিদে আসে না মসজিদ মুখী তারা নয় মসজিদে তাদেরকে আমরা খুঁজে পাই না আমরা হয় আমাদের নিজেদের কারণে আমরা তাদেরকে মসজিদে আনি না অথবা তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না যে কোনো কারণেই হোক না কেন এমন একটি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে অতএব আমাদের দায়িত্ব হচ্ছে প্রিয় দর্শক শিশুদেরকে মসজিদে নিয়ে আসা আমরা এখানে যে বিষয়টি বলেছিলাম যে শিশুদেরকে আমরা মসজিদে আনার ক্ষেত্রে আমরা দেখি যে সাহবাইক আমরা দিয়ে আল্লাহ তাল আনহুমাজমাইন তারা তাদের সন্তানদেরকে তারা মসজিদে নিয়ে আসতেন এবং মসজিদে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা যে প্রজন্মের কথা বলছি এই প্রজন্ম তৈরি হবে যেই প্রজন্ম রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তৈরি করেছিলেন ইমাম মালিক রাহেমুল্লাহর আমরা একটি কথা আপনাদেরকে বলেছি যে ইমাম মালিক রাহেমুল্লাহ বলেছেন শিশুরা যদি তারা বুঝতে পারে তাহলে তাদেরকে মসজিদে আনতে হবে আর যদি তারা মসজিদের যে আদব কায়দা শিষ্টাচার রয়েছে এগুলো যদি তারা বুঝতে না পারে তাহলে তাদেরকে মসজিদে আনার প্রয়োজন নেই এই বিষয়টি বলার পরে এরপরে যেটি বলতে চাই যে রাসুল্লাহ সাল আলী আসলাম অনেক সময় তিনি জামাতে যে নামাজ পড়াতেন এটিকে তিনি ছোট ছোট্ট করতেন সংক্ষিপ্ত করতেন এই জন্য যে কারণ শিশুরা রাসুল ইসলাম বলেছেন ইয়া ইউহান্নাস ইন্নামিনকু মুনাফিরুন ফা আইয়ুকুম আম্মান নাস ফাল ইউজিস ফা ইন্নামিন ওয়ারাইহিল কাবীর ওয়াস সাগীর ওয়াজাল হাজা তিনি নিজে যদি কখনো সালাদ আদায় করতেন তখন তিনি ছোট করতেন কারণ হচ্ছে তার সাথে অনেক সময় শিশুর আছে মায়ের আছে তাদের জন্য সালাদকে তিনি সংক্ষিপ্ত করতেন এবং তিনি লোকদের উদ্দেশ্যে বলেছেন ইমাম বখাই রহম এবং ইমাম মুসলিম রহমুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ওকবা ইবনে আমর আল বেদরি রাদি আল্লাহ তালাহ সাহাবি রাদি আল্লাহ তালন তিনি বলেছেন রসুলাম বলেছেন হে লোকেরা তোমাদের মধ্যে অনেক কেউ কেউ এরকম রয়েছে যারা মানুষকে বিতাড়িত করে মানুষকে বিতাড়নকারী এবং কারা মানুষকে বিতরণকারী আসের হচ্ছে ইসলাম এই জন্য বলেন ফাইকুম আম্মান নাস তোমাদের মধ্যে যে মানুষের সালাতের ইমামতি করবে ফাল্লিউ জিস সে যাতে সালাদকে সংক্ষিপ্ত করে ফাইনামি ওয়ারা ইহাল ক্যাবির কারণ তার পিছনে রয়েছে বৃদ্ধরা এবং তার পিছনে অসহির ছোটরা বালকরা শিশুরা এবং ওয়াজাল হাজা এবং এমন কোনো লোক রয়েছে হয়তোবা তার কোনো প্রয়োজন রয়েছে হয়তোবা তাকে বিভিন্ন প্রয়োজনে তাকে দ্রুত সেই প্রয়োজনে তাকে সার দিতে হবে প্রয়োজনে তাকে চলে যেতে হবে এই জন্যে সংক্ষিপ্ত করবে তোমরা তোমাদের সালাদ আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লামের যুগে সাহাবাই কামরাদি আল্লাহ তালাহম তারা সালাতে মসজিদে তারা অংশগ্রহণ করতেন জামাতে তারা অংশগ্রহণ করতেন মসজিদে তারা আসতেন মসজিদের সাথে তারা ওয়েল কানেক্টেড ছিলেন ইভেন একজন ব্যক্তি কয় রাকাত সালাত আদায় করছে সেটিও তারা গণনা করে রাখতেন যদি কেউ ভুল করে তাহলে সেই ভুলটি এই শিশুরা তারা শুধরিয়ে দিতেন এখানে আমরা একটি চমৎকার ঘটনা বর্ণনা করছি এবং মুসলিম রাহমুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং ইবনে খোজাইমা তার সহিতে হাদিসটি বর্ণনা করেছেন যে ইব্রাহিম ইবনে সুয়েদ তিনি বলছেন বিন আলকামা রাদি আল্লাহ তালহু জোহরা যে আলকামা রাদি আল্লাহ তালহু একবার আমাদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করলেন তিনি তখন পাঁচ রাকাত সালাদ আদায় করলেন জোহরের সালাদ হচ্ছে চার রাকাত কিন্তু তিনি পাঁচ রাকাত আদায় করলেন ফালাম্মা সাল্লামে যখন তিনি সালাম অর্থাৎ সালাদ শেষ করলেন তখন লোকেরা বলল ইয়া আবাসাবাল কদ সাল্লাহ খামসেন আপনি তো পাঁচ রাকাত সালাতে আদায় করেছেন আপনার চার রাগাত পড়ে কত পাঁচ রাগাত পড়েছেন তখন তিনি বলেন কাল্লা কখনো নয় আমি চার রাখাতই সালাত আদায় করেছি তখন তারা বললো না না আপনি পাঁচ রাগাত পড়েছেন তখন ইনি বলছেন ইব্রাহিম ইবনে সোয়েদ তিনি নিজে বলছেন যে আমি ছিলাম মসজিদের একটা কর্নারে একটা কোণে আমি বসা অবস্থায় ছিলেন আমি ও আনা গোলামন আমি তো শিশু আমি শিশু অবস্থায় সেখানে ছিলাম ফাকুল তো তখন আমি বললাম বালা আকত সল্লাইতা হামসান হে আলকামা আপনি সত্যি পাঁচ রাকাতি আপনি পড়েছেন আপনি চার রাকাত পড়েননি পাঁচ রাকাত পড়েছেন তখন তিনি আমাকে বললেন ওয়া আন্তা ইয়া ইয়া আওয়ার হে অন্ধ হে কানা আমরা যে বলি মানে দুষ্টুমি করে যে তুমিও এই কথা বলছো তুমিও কথা বলছো তখন আমি বললাম যে হ্যাঁ আমি আসলে দেখেছি আমি আপনি যে চার রাখাত পড়েছেন আমি গনেছি অতপর তিনি আবার এগিয়ে গেলেন তিনি তখন দুটো সাহু সাজদা দিলেন এবং আবার তিনি সালাম ফিরালেন সালাম ফিরিয়ে তারপরে তিনি বললেন সুম্মা কওয়ালা এরপর আবদুল্লাহ আল কামারাদি আল্লাহ তালাহ তিনি বলছেন যে সল্লা বিনা রাসুল্লাহ সাল্লাম খামসান একবার রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করতে গিয়ে তিনি পাঁচ রাকাত পড়ে ফেললেন যখন তিনি সালাত শেষ করলেন তখন লোকেরা নিজেদের মাঝে কথা বলা শুরু করলো রাসুলাম বললেন কেন তোমরা কথা বলছো কি হয়েছে সালাতের পরে তো তোমরা তাজবি তাহলিল করবে তোমরা কথা বলছো কেন তখন তারা বলেন ইয়া রসোল্লাহ জিদাফি হাফিজ সালাত ইয়া নামাজ কি বেড়ে গেল নাকি আগে তো জোর নামাজ চার রাখাত ছিল এখন কি পাঁচ রাখাত হয়ে গেল নাকি তখন রাসুলাম বললেন না বাড়েনি তো তখন তারা বললেন ফাইন্নাকা সল্লাই সল্লাইতে খামসান আপনি তো পাঁচ রাখাত পড়েছেন রাসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম তখন তিনি এগিয়ে গেলেন এবং তিনি দুটো সাহেব সাজদা দিলেন এবং তিনি আবার সালাম ফেরালেন তারপরে তিনি বললেন ইন্নামা আনা বাসারুন আনসা কামা তানসাউন আমি তো মানুষ তোমরা যেরকম ভুল করো আমিও সেরকম ভুল করতে পারি ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত এই ভুল রাসুল্লাহ সাল আলাইসালামের মাধ্যমে হতে পারে ইমাম ইমনে খোজাইম রাহমুল হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিমও হাদিসটি বর্ণনা করেছেন অতএব প্রিয় দর্শক আমরা এই যে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে একজন শিশু তিনি কিন্তু মসজিদের কোনায় বসে আছেন মসজিদে তাদেরকে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হবে তাহলে তারা অনেক কিছু দেখবে এখান থেকে তারা অনেক মশালা শিখবে যেমন এই মশালাটি সে শিখলো এখান থেকে বুঝে সে জানল এরপরে যে বিষয়টি মসজিদ শিশুরা যদি আমাদের সাথে যায় যেমন ঈদের সালাতে হোক অথবা আমরা বলেছি জুমার সালাতে অথবা এমনি জামাতগুলোতে যদি তারা অংশগ্রহণ করে তখন শিশুরা কোথায় দাঁড়াবে আর অন্যান্যরা কোথায় দাঁড়াবে এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য হচ্ছে শিশুরা দাঁড়াবে হচ্ছে বড় যারা তাদের পরে তারা দাঁড়াবে এখানে আবদুল্লাহ ইবনে গানাম আবি মালিক আল আশারদি আল্লাহ তালন তিনি থেকে বর্ণনা করছেন যে রাসুলাম বলেছেন রাসুল্লাহ সাল্লাহাম কেন ইউসৌবি বাইন আল আর আতিন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম যে চার রাকাতের মধ্যে তিনি একেবারে সমান করতেন চার রাকাত যে তিনি পড়ছেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত সব সমান যতটুকু তিনি দাঁড়িয়ে থাকতেন ততটুকুই তিনি রুকু করতেন ততটুকুই তিনি সেজদা করতেন যদিও তার প্রথম রাকাতটি ছিল একটু বড় ওয়া জাহালুর রাখাত উলাহিয়া আতওয়ালুহন্না প্রথম রাসুল রাসুলের একটু লম্বা থাকতো তারপরে রাকাতগুলো রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একটু ছোট করতেন তাহলে প্রথম রাকাতটি কেন লম্বা করতেন কারণ যাতে যাতে কেউ কেউ এরকম হতে পারে যে অনেকে এসে এখনও জয়েন করতে পারেনি একটু তারা সময় নিচ্ছে হয়তো বা কেউ অজু করছে কেউ জুতা খুলছে কেউ হয়তো রাস্তায় আছে এসে জয়েন করবে এই ইত্তকার এই লোকেরা যাতে রাসুল ইসলামের সাথে এসে প্রথম কাতারেই তারা জয়েন করতে পারে এই জন্য রাসুল ইসলাম প্রথম রাকাতটি একটু লম্বা করতেন ওয়াজ আলুর রিসাল রিজাল কুদ্দাম আল গিলমান এই কাতার যখন সোজা করতেন তখন তিনি বড়দেরকে ছোটদের সামনে রাখতেন ওয়াল গিলমান খালফাহুম এবং বড়দের পিছনে তিনি ছোটদেরকে মানে শিশুদেরকে রাখতেন ওয়ান নিসা আখালফাল গিলমান আর নারীদেরকে রাখতেন হচ্ছে শিশুদের পিছনে তাহলে তিনটি কাতার প্রথমত হচ্ছে বড়রা তারপর হচ্ছে শিশুরা তারপর হচ্ছে নারীরা এইভাবে এবং আহমেদ রহমুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এইভাবে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি কাতার বন্দি করতেন শিশুদেরকে তাদেরকে তিনি কাতারের মধ্যে সীমা কাতারের মধ্যে তিনি ইয়ে করে দিতেন তো এখান থেকেও আমরা যে বিষয়টি দেখলাম আমরা এখান থেকে যে বিষয়টি বুঝলাম তা হচ্ছে যে শিশুদের জন্যে কাতার কাতারের মধ্যে শিশুদেরকে নিয়ে আসা কাতারের মধ্যে শিশুদেরকে আবদ্ধ করে রাখা এটি কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জামাতে তাদেরকে নিয়ে এসে তাদেরকে কাতারগুলো শিখিয়ে দেয় তাদেরকে কাতারগুলো জানিয়ে দেয় যে কোন কাতারে তারা অংশগ্রহণ করবে প্রিয় দর্শক এই কথা বলার পর আমরা এখন যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই তা হচ্ছে যে শিশুদেরকে আমরা তো সালাতের কথা বললাম সালাতের সাথে মসজিদের কথা বললাম মসজিদের সাথে তাদেরকে ট্যাগ করে দেয়া মসজিদের সাথে যদি আমরা তাদেরকে ট্যাগ না করে দেয় তাহলে আমরা যে জেনারেল জেনারেশন গোল্ডেন জেনারেশনের কথা বলছি সেরকম গোল্ডেন জেনারেশন কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারবো না সালাতের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সুয়াম বা সাউম রোজা রোজা হচ্ছে এমন একটি আবাদত যেটি শারীরিক এবং অন্যদিকে আধ্যাত্মিক আত্মিক আবাদত এবং শারীরিক আবাদত আবাদত তিন ধরনের হতে পারে শারীরিক আবাদত আত্মিক আবাদত বা আধ্যাত্মিক বা আত্মার আবাদত আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে আর্থিক আবাদত কিন্তু এই রোজার মধ্যে শারীরিক এবং আত্মিক এই দুটোর সমন্বয় এখানে রয়েছে একজন শিশু এই রোজা রাখার মাধ্যমে সে আত্মিক আবাদত যেটা অর্থাৎ যে এখলাস খাঁটি এখলাসের একটা প্রশিক্ষণ এর মাধ্যমে পেয়ে যায় সে তার নিজকে গোপনে কিভাবে সংবরণ করতে হয় রক্ষা করতে হয় গোপনে তার নিজকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় নিজকে পর্যবেক্ষণ পর্যালোচনা করে সঠিক পথে রাখতে হয় এই প্রশিক্ষণ কিন্তু এর মাধ্যমে এই সৈয়ামের মাধ্যমে একজন শিশু পেয়ে যায় এবং এই শিশু এই সিয়ামের মাধ্যমে সে ধৈর্য শিখে সেই শিশু এখানে শিখে কিভাবে সহ্য করতে হয় এই শিশু এর মাধ্যমে শিখে যে কিভাবে কিভাবে বিভিন্ন কষ্ট হলেও কষ্ট পেলেও ক্ষুধা যন্ত্রণা ইত্যাদিকে উপেক্ষা করেও আল্লাহ সুবাহানুমাতাল দিনের উপর শরীয়তের উপর তার নির্দেশ কায়েমে অটল অবিচল থাকতে হয় এবং এই জন্য আমরা সাহাবেক আমরা দিয়ে আল্লাহ তালাহম আজমাইনদেরকে দেখি যে তাদের শিশুদেরকে তাদের সন্তানদেরকে তারা সুয়ামের আবাদাতে তারা তাদেরকে উদ্বুদ্ধ করতেন আমরা ইমাম ইমাম বখাই রাহমউল্লাহ তার সহিত একটি হাদিস বর্ণনা করছেন দেখছি তিনি বলছেন এই তার যেই অধ্যায় তিনি হাদিসটি বর্ণনা করেছেন ওই অধ্যায়ের নামই হচ্ছে সৌমসইবিয়ান শিশুদের রোজা তাহলে আপনারা বুঝতে পারছেন যে শিশুদের রোজা নামে আলাদা একটা চ্যাপ্টার তিনি করেছেন সেখানে তিনি হাদিসটি বর্ণনা করেছেন ওমর আদি আল্লাহ তালাহুর হাদিসটি যে কলা ওমর আলী নাসওয়ান ওমর আদি আল্লাহ তালাহু কয়েকজন শিশুকে লক্ষ্য করে বললেন ওকাদ আফতরাফি রমাদান নাসওয়ান একজন শিশু এই শিশুকে লক্ষ্য করে বললেন যে রমাদানে সে ইফতার মানে রোজা ভেঙে ফেলেছিল সে খেয়ে ফেলেছিল তখন তিনি বলেন ওয়াই হাক ও ফদরাবা তোমার তোমার ধ্বংস হোক এটি এটা আসলে এক ধরনের কথা আরবি ভাষায় শর্ট অফ স্ল্যাং এরকম মতো তো সেখানে হজরত ওমর দিল্লাহ তালাহ বললেন যে তোমার আরে তোমার কি তোমার কেম কি হলো তুমি কি তোমার কি একেবারেই কোনো জ্ঞান বুদ্ধি নেই তুমি দেখো না যে আমাদের শিশুরা পর্যন্ত রোজা রাখছে এবং একথা বলে তারপরে তিনি তাকে শাসন করলেন এই যে প্রিয় দর্শক আমরা দেখলাম যে শিশুদেরকে রোজা রাখার ব্যাপারে এই যে সাহাবেক আমরা আল্লাহ তালা আনহুম তাদের যে তাদের তাদের যে অনুভূতি তাদের যে প্র্যাকটিস এই প্র্যাকটিসটি কিন্তু আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকেও এগুলোতে আমাদের অভ্যস্ত করতে হবে এটি তো সুয়ামের কথা বলছি একদিকে আমরা সলাতের কথা বললাম এখন সুয়ামের কথা বললাম ইভেন এটা আপনারা দেখুন যে শিশুদেরকে রোজা রাখতে অভ্যস্ত করতে গিয়ে আমাদের গোল্ডেন জেনারেশন সোনালী সেই প্রজন্ম সাহাবায় কামরাদি আল্লাহ তালা আনহম অনেক সময় মহিলা সাহাবিরা তাদের শিশু সন্তানদের জন্য তারা খেলনা তৈরি করতেন খেলনা তৈরি করে তাদেরকে ওই খেলনাগুলো নিয়ে ব্যস্ত থাকতে দিতেন যাতে তারা দিনে ওই খেলনাগুলো নিয়ে ব্যস্ত থাকে খাদ্যের খাবার কথা যারা যাতে তারা ভুলে যায় আপনি দেখবেন যে আপনার সেই সন্তানকে যদি একটু খেলনা দিয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু আর খাবারের তার কথা মনে থাকবে না ওইটি নিয়ে সে ব্যস্ত থাকবে ওইটার প্রতি সে নিমগ্ন থাকবে এইভাবে স্ট্র্যাটেজি এই কৌশল তারা অবলম্বন করতেন শিশুদেরকে সিয়ামে রোজায় অভ্যস্ত করার জন্য ইমাম বখারি এবং মুসলিম রাহেমুল্লাহ রাবি বিনতে থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলছেন কাল তিনি বলছেন আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিহাতা ইয়াউম আশুরা আশুরার দিবসের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার বিভিন্ন গোত্রের কাছে একজন প্রতিনিধি পাঠিয়ে বললেন মান ক্যান আসবাহ সমান ফালিউতিম সৌমা কেউ যদি আজকে রোজা রেখে থাকে তাহলে সে রাতে রোজা পূর্ণ করে ওমান ক্যান আসবাহ মুফতেরন ফালিউসিম বাকিয়াতা ইয়মি আর কেউ যদি রোজা না রেখে থাকে অর্থাৎ রাতে খেয়ে রোজার নিয়ত যদি কেউ করে তাহলে রোজা পূর্ণ করবে আর যদি কেউ রাতে না খায় এবং রোজার কেউ যদি নিয়ত না করে তাহলে এখন থেকেই আর বাকি দিনের বাকি অংশ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকে রোজা রাখবে অর্থাৎ কেউ এখন থেকে আর খাবে না যদিও সকালে হয়তো বা কেউ নাস্তা বা ইত্যাদি ব্রেকফাস্ট করে ফেলেছে রাসুল্লাহ সাল আলী ওসালাম বললেন যেটি তোমরা করবে রাবি বিনতে মুআউয়েজ তিনি বলছেন যে ফাকুন্না নাসুমুহু বায়দা দারিক এরপর থেকে আমরা রোজা রাখতাম এরপর থেকে কি আমরা রোজা রাখতাম ওই যে বাকি দিন আমাদের শিশুদের ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাতাম অনুসৌইমু আমরা তাদেরকেও রোজা রাখাতাম এবং তাদেরকে নিয়ে আমরা মসজিদে যেতাম আমরা সালাত জামাতে অংশগ্রহণ করার জন্য এবং আমরা ওয়াফানা জাহরুল্লাহমুল্লাহ আবাতা মিনাল মিনাল এহনে তখন আমরা কটন দিয়ে কটন মানে তুলা দিয়ে তাদের জন্য কি করতাম খেলনা বানাতাম খেলনা বানাতাম এবং যদি যখনই তাদের মধ্যে কেউ খাদ্যের জন্য কান্না করে উঠতো আতইনাহু ইয়াহু তখন এই খেলনাটি বা পুতুলটি তাদেরকে আমরা প্রদান করতাম হাত্তা ইয়াকুনা এন্দাল ইফতার ইফতার পর্যন্ত এভাবে আমরা তাদেরকে রাখতাম খেলনা দিয়ে তাদেরকে ব্যস্ত রাখতাম যাতে তারা খাওয়ার কথা না বলে এইভাবে সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালান হোমাজমাইন তাদের প্রজন্মকে তাদের শিশুদেরকে তারা গঠন করেছিলেন আমরা দেখি যে সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালাহম কখনো কখনো তাদের শিশুদেরকে একত্রিত করতেন এবং তারা ইফতারের সময় সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন শিশুদেরকে নিয়ে আপনি তো আপনার শিশুকে ইফতারের সময় তাকে হয়তোবা টেলিভিশনের চ্যানেল খুলে দিয়েছেন সেই সিঁড়ি দেখে অথবা সে ঘুমাচ্ছে অথবা সে খেলা করছে কিন্তু সাহাবাই কামরাদি আল্লাহ তালম ইফতারের সময় তাদের শিশুদেরকে নিয়ে একত্রিত হয়ে তা এক সকলে মিলে একসাথে দোয়া করতেন যে আল্লাহর কাছে এটি তো দোয়া কবুলের সময় অতএব যাতে এই মোবারক এই বরকতময় মুহূর্তে যাতে আল্লাহর কাছে সকলে মিলে তারা দোয়া করতে পারেন আবু দাবুদ আর তয়ালিসি আবদুল্লাহ অমরাদি আল্লাহ তালন থেকে হাদিস হাদিসটি বর্ণনা করছেন এই প্রেক্ষাপটে হাদিসটি বলছি তিনি বলছেন স্বামী তো রসুল ইসলাম ইয়াকুলু রসুল ইসলামকে বলতে আমরা শুনেছি মুস্তাজাবা একজন রোজাদারের ইফতারের সময় আল্লাহর কাছে যে সে সে যেই প্রার্থনাই করে না কেন সেই প্রার্থনা আল্লাহ সুবহানুমতালা কবুল করে নেন তি আবু দাউদ তয়ালিসি তিনি হাদিসটি বর্ণনা করছেন যে এরপর থেকে আবদুল্লাবনে অমর আদি আল্লাহ তালাহ ইজা আফতরা যখনই তিনি ইফতার করতেন দা আহুলাহু ওয়ালাদাহু ওয়া দা তিনি আহ্বান করতেন তার পরিবার পরিজনকে এবং তার সন্তানকে তার ছেলেকে বেলাল রাদি আল্লাহ তালাহ এই বেলাল না এই বেলাল হচ্ছে আবদুল ইবনে ওমরের ছেলে ওমর আদি আল্লাহ তালাহ নাতি তাকে তিনি ডাকতেন এবং ডেকে তাদের সকলে সহ তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে তারা দোয়া করতেন যে আল্লাহ আলা যাতে তাদের এই এই আবাদতগুলো আল্লাহ আলা যাতে কবুল করে নেন তো প্রিয় দর্শক আমরা এই জায়গা থেকে যে বিস্তারিত যে বিষয়টি বুঝলাম তা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে মসজিদে তাদেরকে নিয়ে যেতে হবে মসজিদে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে মসজিদের সাথে তাদেরকে কানেক্ট কানেক্টেড করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে এমন সাতজন ব্যক্তিকে কেয়ামত দিন আল্লাহ সুবাহানুমতাল আর সে আজিমের নিচে ছায়া দেবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না সেই দিন এক ক্যাটাগরির লোক হচ্ছে বহু মোয়াল্লা কুম্বিল মাসাজিদ এমন একজন ব্যক্তি এমন শিশু এমন যুবক এমন বৃদ্ধ যে মসজিদের সাথে যার অন্তরটি লেগে আছে মসজিদের সাথে কেউ যদি অন্তরটি লাগিয়ে রাখে আর বলেছেন তোমরা যদি কাউকে দেখো যে মসজিদে ঘন ঘন যাচ্ছে ফাসাদুল্লাহবিল ইমানে তাহলে তার প্রতি তোমরা ইমানের সাক্ষ্য প্রদান করো কারণ ইমান না থাকলে একজন ব্যক্তি এভাবে মসজিদে দ্রুত যেতে পারে না অতএব আমাদের সন্তানদেরকে একটু মসজিদমুখী করা দরকার তারা তো এখন বিভিন্ন মুখী হয়ে গিয়েছে এই বিভিন্ন মুখিতা থেকে তাদেরকে বের করে নিয়ে এসে আমরা মসজিদমুখী করা তাদেরকে খুবই খুবই জরুরি তাদেরকে রোজা রাখার ব্যাপারে তাদেরকে আমাদের অনুপ্রেরণা দেওয়া দরকার ইভেন আমরা এর আগে কিছু পর্বেও এটা আলোচনা করেছিলাম যেমন আপনার সন্তানকে যদি আপনি বলুন যে তুমি যদি একটি রোজা রাখো তাহলে তোমাকে আমি এই গিফট এই উপহার তোমাকে প্রদান করবে এইরকম ভাবে তাদেরকে অনুপ্রাণিত করা এমনভাবে হজরত ইমাম আবু হানিফা রাহমুল্লাহ এবং আমরা সুফিয়ান ওয়াইনা এরকম অনেকের কথা বলেছি তাদের সন্তানদেরকে বা তারা নিজেরা তাদের বাবারা তাদেরকে কোরআন এবং হাদিস মুখস্থ করার ক্ষেত্রে ইসলামিক অনুশাসন মানার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের গিফট প্রদান করতেন তাদেরকে প্রতিজ্ঞা দিতেন এই ওয়াদা তাদেরকে দিতেন যে তুমি যদি এই সুরাটি মুখস্থ করো তাহলে তোমাকে এই গিফট প্রদান করা হবে এত টাকা তোমাকে দেয়া হবে এইভাবে আমাদের সন্তানদেরকে চলুন আমরা আল্লাহ সুবহানুয়া তারা আবাদতে তার আনুগত্যে আমরা তাদেরকে অভ্যস্ত করি আল্লাহর আনুগত্য যদি তারাই তাদেরকে একবার অভ্যস্ত করে দেয় একবার যদি তাদেরকে আমরা এই পথটি তৈরি করে দেই তৈরি করে দিতে পারি পথটি দেখিয়ে দিতে পারি তাহলে সোনালী শিশু তে পরিণত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে যাবে তাদেরকে শয়তানের সকল উপদ্রব থেকে শয়তানের সকল ষড়যন্ত্র কুমন্ত্রণা মন্ত্রণা থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ তো আল্লাহ সুবাহানুমতালা আমাদেরকে সেভাবে আমাদের সন্তানদেরকে গঠন করা তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা আজকের পর্ব এখানে শেষ করবো তবে সোনালী শিশুদেরকে গঠনের ক্ষেত্রে আমরা সহি ভিত্তিক এবাদতের প্রশিক্ষণ আমরা তাদেরকে কিভাবে দেব তার উপর আমরা আরেকটি পর্বে আলোচনা করব সেই পর্বে ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা জয়েন করবেন সেই প্রত্যাশা হাদামা আইন্দি والعلم عند الله وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته